মন যে আমার রয় না ঘর রাখতে পারি না যায় চলে যায় বাড়ি বাড়ি সোনার মদিনা সোনার মদিনা মন যে আমার রয় না ঘর রাখতে পারি না যায় চলে যায় বাড়ি বাড়ি সোনার মদিনা সোনার মদিনা কিসে আকর্ষণে চায় চলে যায় বাধা মনে না মন যে আমার মন যে আমার রয় না করে রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা আশেক তোমার যারা তোমার প্রেমে পাগল সবে নিখিল বিশ্বধারা প্রেমে তোমার মাতোয়ারা আশেক তোমার যারা আমায় দিদার দিয়ে আমায় দিদার দিয়ে ধন্য করো ফেলে দিও না মন যে আমার যে আমার রয় না রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা মক্কা ছেড়ে তুমি যখন এলে মদিনায় খুশির বন্যা সৃষ্টি রাজে মাতম খেলে যায় মক্কা ছেড়ে তুমি যখন এলে মদিনায় খুশির বন্যা সৃষ্টি রাজে মাতম খেলে যায় সুরে সুরে শিশুরাও তো গাইল যে বন্দনা মঞ্জে যে আমার মন আমার রয় না ঘরে রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা ওই মদিনার মাটি চুমে ধন্য কর দেখা দিয়ে দাও না গো হৃদয়টাকে ভরে আমার পাগল মনটা আমার পাগল মনটা যায় ছুটে যায় কারণ মনে না মন যে আমার মন যে আমার রয় না ঘরে রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা ঘুচাও গো মনের ব্যথা দেখা দাও আমারে সুপারিশ করিও আমার কঠিন হাসরে ঘুচাও গো মনের ব্যথা দেখা দাও আমারে সুপারিশ করিও গো কঠিন হাসরে আমার সেই বিপদে আমার সেই বিপদে তুমি ছাড়া উপায় রবে না আমার অঞ্জে আমার রায়নাগার রাখতে পারি না যায় চলে যায় বারে বারে সোনার মদিনা সোনার মদিনা কি যে আকর্ষণ যায় চলে যায় বাধা মানে না মঞ্জে আমার মঞ্জে আমার রায়নাগার রাখতে পারি না যায় চলে যায় সোনার মদিনা সোনার মদিনা মন যে আমার রায় না করে রাখতে পারি না যায় চলে যায় বাড়ি বাড়ি সোনার মদিনা